বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেছিলাম যদিও এত বড় গুরুত্বপূর্ণ বিষয়ে চুলচিরা আলোচনার যোগ্যতা আমার খুব বেশি একটা নেই তারপরে সময়ের চাহিদা অনুযায়ী দুই থেকে তিনটা বক্তব্য দিতে হবে আর উপরে বলে আমি ধারণা করেছি আজকে শেখ আব্দুর রাজাক সাহেবের খোদবা দেওয়ার কথা ছিল তিনি একটু আহত হয়েছেন উপর থেকে কেতাব পড়ে গিয়ে চোখের মধ্যে আঘাত পেয়েছেন কাজে উনি উপস্থিত হতে পারেননি ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে সুস্থ করেন সকল আলেমের জন্যই দোয়া করবেন আলেম যে মানের আলেম চলে যায় ওই মানের আলেম খুব কম আসে দ্বিমত একমত নানান কিছু সমালোচনা পর্যালোচনা থাকতেই পারে কিন্তু চলে গেলে বোঝা যায় যে এর মতো আরেকটা কোথায় পাবো সমাজে কাজে সকল আলেম সাধারণ মানুষ সবার জন্য দোয়া করতে হবে আল্লাহ যাতে ওনাকে এবং ওনার মতো অন্যান্য আলেম যারা অসুস্থ আছেন শেখ আব্দুল রহিমের কথা শুনেছি অসুস্থ সবার জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ আর যেহেতু আজকে বৃষ্টি বাহিরে মুসল্লিয়ানগণ দাঁড়াতে পারছেন না আপনারা জায়গা করে দিন অন্যের জন্য জায়গা করে দিন কোরআনের কথা ওয়া ইযা ক্বিলা তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু লাকুম যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা মজলিসে অন্যের জন্য জায়গা করে দাও তখন সাথে সাথে তোমরা অপরের জন্য জায়গা করে দেবে আর কেউ কাউকে যদি বলে মসজিদ কর্তৃপক্ষ তুমি একটু বাহিরে দাঁড়িয়ে থেকে মুরব্বী শ্রেণীর যারা আছে বয়স্ক শ্রেণীর যারা আছে সম্মানিত যারা আছে তাদের জন্য জায়গা করে তোমরা দাঁড়িয়ে থাকো ওই সুযোগ তাহলে তোমরা উঠে যাবে ডিসিপ্লিন ইসলামিক ডিসিপ্লিন হাদিস এসেছে মিন ইজলাল ইল্লাহ ইকরাম বিশ্বই মুসলিমা আল্লাহকে সম্মানিত করা হয় যদি কোনো মুসলিম বৃদ্ধ অচল মানুষকে সম্মান করা হয় বৃদ্ধ মানুষ চলতে পারতেছে না বসার জায়গা পাচ্ছে না তুমি জোয়ান মানুষ বসে আছো সে গাড়িতেই হোক মসজিদেই হোক মাদ্রাসাতেই হোক শিক্ষা প্রতিষ্ঠানে হোক রাস্তায় হোক যেখানেই হোক না কেন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ থাকলে তাকে সম্মান করতে হবে عالم গায়রুল গালি ওয়াল জাফি যে আলেম অতিরিক্ত কথাবার্তা বলে না কোরআন হাদিসের নাম নিয়ে কোরআনের আয়াত একটা তেলাওয়াত করে মিথ্যা কাহিনী বলা শুরু করে দিল কামাকা তাফসির করে হাদিসের ভুয়া কাহিনী একটা শুরু করে দিল এটা হলো গালি জাফি হলে এলেন যথেষ্ট আছে বলে না মানুষকে জানায় না সালাম দিলেও জবাব নিতে চায় না একটু কেবের ভাব আছে আর কহংকারী ভাব আছে এরা হলো জাফি রুক্ষ স্বভাবের বখিল এই দুই শ্রেণীর আলেম বাদে যারা আলেম তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয় তিন শাসক শ্রেণীর যদি ন্যায় বিচারক হন যিনি যেখানে দায়িত্বে আছেন মসজিদের দায়িত্ব হোক মাদ্রাসার দায়িত্ব হোক কলেজের দায়িত্ব হোক ডিস্ট্রিক্টের দায়িত্ব হোক জনপ্রতিনিধি হন বা সরকারি প্রশাসনিক কর্মকর্তা হন বা রাষ্ট্রীয় প্রতিনিধি হন যদি তিনি মোকসেদ হন ন্যায় বিচারক হন সকল নাগরিককে ভালো চোখে দেখেন সমান চোখে দেখেন বিনয়ী ভদ্রলোক তাকেও সম্মান করতে বলা হয়েছে হাদিস কাজে আজকে আপনারা জাগা করে দিবেন অপরকে একটু চেপে চেয়ে বসেন প্রথম তালা হোক দোতলা হোক তেতলা হোক উপরের তালা পর্যন্ত একটু চেপে চেয়ে বসবেন কাতার যদি বাড়াতে হয় বাইরে নেবেন হাদিসে এসেছে মানুষ বেশি হওয়ার কারণে যদি পিছনের মুসল্লির সেজদা আগের মুসল্লির পিছের উপরে পিঠের উপরে পড়ে সেটাও জায়েজ আছে আজকে আপনারা উদার হবেন ইনশাআল্লাহ জায়গা করে দিবেন সবার জন্য জায়গা করে দিন বাম দিকে চেপে যান আলহামদুলিল্লাহ উপরে তলায় নিস্তলায় সর্বত্র আপনার জায়গা করে দিন আলহামদুলিল্লাহ শরীয়তের অধিকাংশ কার্যক্রমে সময়ের সাথে সম্পৃক্ত সময়ের জন্য আল্লাহ ওয়াহদাহ দুটি জিনিসকে তিনটি জিনিসকে নির্ধারণ করেছেন আমার ওস্তাদ শেখ আল্লাহ ওসাইমিন ব্যাখ্যা করেছেন তিনটি একটি হলো সূর্য আরেকটি হলো চন্দ্র আরেকটি হলো ফজর সূর্য উঠে ডুবে মাঝখানে থাকে তার উপর নির্ভর করে বহু ইবাদত হয় সালাত ঈদের সালাদ কখন পড়বেন ফজরের সালাদ কখন পড়বেন জোহরের সালাদ কখন আদায় করবেন মাগরেবের সালাদ কখন আদায় করবেন এগুলা সব সূর্যের সাথে সম্পৃক্ত আবার বহু কিছু চাঁদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ পাক মহিলাদের যেটা আমি ইশারা দিয়েছি ওদিন মেয়েদের হাইজ নিফাস দুধ কখন খাওয়ানো শুরু করলো কখন শেষ করলো আপনাদের লেনদেন কায় কারবার কত তারিখে শুরু করলেন কত তারিখে শেষ হবে মাওয়া কিতলেন নাজ এগুলা সূর্যের সাথে চন্দ্রের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ পাক তিন নম্বর ফজর কুলু ওয়াশরাবু حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر তোমরা খাও পান করো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পূর্ব আকাশে ফজরের শুভ্র রেখা দৃশ্যমান হয় পরিষ্কার হয় এই যে ফজরের শুভ্র রেখা এটাও কি একটা অক্ত কিসের জন্য সাহরি হওয়ার জন্য কাজে তিনটা জিনিসকে আল্লাপাক বিশেষভাবে আমাদের জন্য দিয়ে দিয়েছেন এগুলো যদি হিসাবের সাথে বৈজ্ঞানিক ক্যালকুলেশনের সাথে একেবারে সৌরজগতের বিভিন্ন কারুকার্যের সাথে নক্ষত্রের এই উদয়স্ত বা চলাচলের সাথে বিভিন্ন সাথে সম্পৃক্ত করে দিতেন বান্দার জন্য এবাদত করা সম্ভব হতো না কিন্তু ওটা কয়জনে জানে আর কয়জনে বোঝে সহজ সরল ভাবে বান্দা যা দেখে আমি কোরবানি মাসালা বয়ান করতে বলেছিলাম সহজ সরল করে দিয়েছেন সহজ পথ যেগুলো আল্লাহ পাক সেগুলো গ্রহণ করা ভালোবাসেন আল্লাহ নবীকেও বলে দিয়েছেন মা খুইয়েরা বাইন স্নাইন ইল্লাহ তারা আয়সরাহমা দুটি জিনিসের মধ্যে যদি আল্লাহ নবীকে এখতিয়ার দেওয়া হতো তা আল্লাহ নবী সহজটা বেছে নিতেন আমরা কঠিনটা বেছে নিয়ে মনে করি পরহেজগারি বেশি না আল্লাহ নবী সহজটা বেছে নিতেন সবসময় এখানে আল্লাহ পাক সহজ জিনিসগুলো নির্ধারণ করে দিয়েছে সূর্য চন্দ্র সাধারণ পাবলিকের দৃশ্যমান অবস্থা সাথে আপনি যদি বেশি ক্যালকুলেশন করতে চান একটা ওটা হাদিসে নিষেধই আছে আল্লাহ নবী বলেছেন ইন্না উম্মাতান উম্মিয়া এভাবে হাদিস পড়াও যায় ইন্না উম্মাতুন উম্মিয়া এভাবে পড়াও যায় আছে ব্যাকরণের ব্যাপার আমি এখানে আলোচনা করব না ইন্না উম্মাতান উম্মিয়াতুন নাকতুবু ওয়া নাহসেবও পড়েন অনেকে ঠিক না আসলে হলো নাহসুবু আমরা হলো কিন্না ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু লা নাহসুব সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস ও অন্যান্য কিতাবেও রয়েছে আমরা নবীরা হলাম উম্মি উম্মত মানে অন্য কারো কাছে আমরা লেখাপড়া শিখিনি কাজেই অঙ্কের অত জটিল বিষয় আমরা জানি না ফিজিক্সের ম্যাথামেটিক্সের অ্যারিথমেটিক্সের অত পেঁচাগুচা বিষয় আমাদের কাছে নেই আমরা ভালো করে লিখতেও পারি না ওলা অত লম্বা লম্বা বিভিন্ন তরঙ্গের অঙ্কের হিসাব আমরা জানি না আশাহর হা কাদা হা কাদা ও হা কাদা মাস হল দশ দশ তার এক আঙ্গুল এভাম বিরুদ্ধ আঙ্গুলে তিনি সংকুচিত করে বললেন এরকম কত হলো উনত্রিশ আবার বলেন আশার হা কাদা ও হা কাদা ও হা কাদা মাস হল দশ বিশ ত্রিশ এই ফাইন গোম্মা আলাইকুম অন্য হাদিসে রয়েছে আশা আশাহর তেসর মূলত চন্দ্র মাস হল উনত্রিশ দিনের ফাইন গোম্মা আলাইকুম যদি উনত্রিশ তারিখে তোমরা নতুন চাঁদ না দেখো ফাঁকো দুরু তাহলে তোমরা নির্ধারণ করে নাও এখান থেকেও আবার গুজামিল শুরু হয়ে গেছে কয়েক বছর আগের একটা লিফলেট আমার হাতে পড়ল ফাঁকদুরু মানেই হলো বৈজ্ঞানিকদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে হিসাব করে নাও ক্যালকুলেশন করে নাও ঊর্ধ্বাকাশের যত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আছে কখন কয় মিনিটে কয় সেকেন্ডে তার যাতায়াত কোন জায়গায় কিভাবে হয় স্বাধীনতা দিয়ে দেওয়া আছে ফাঁকদুরু তাহলে যদি আঠাশ থেকে উনত্রিশ থেকে চাঁদ না দেখলে তাহলে আগের মাস থেকে হিসাব করে এসে দেখো কত ঘন্টা কত সেকেন্ডে কোন দিনে সূর্য উদয় হয়েছে অস্ত গিয়েছে এমনকি ওই পকেট পঞ্জিকার মধ্যে ওগুলা লেখা আছে ওগুলা ধরে তাহলে তোমরা হিসাব করতে বসো যেহেতু আল্লাহ নই বলেছেন ফাঁক দুরু এটা আচ্ছা, নিজে পড়েছি বৈজ্ঞানিকরা অতি বৈজ্ঞানিক কিন্তু ফাঁকা দুরু রাহু সালাহিন সালাহিন শব্দ পরে হাদিসে উল্লেখ আছে সেই মুসলিমে তাহলে তোমরা ওই দিনকে চন্দ্র উদয়ের দিন না ধরে তোমরা 30 দিন পুরা করো ফাকদুরু সালাসিন ফাইন হুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা সালাসিন যদি কোনো কারণে তোমরা চাঁদ দেখতে না পারো হুম্মা আলাইকুম চন্দ্র কোনো দিন ওঠার কথা বলে নাই বলা হয়েছে তুলুর কথা তুলুর কথা বলা হয়নি বলা হয়েছে রুইয়ার কথা দেখার কথা একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন যেহেতু ভাইয়েরা বাড়তে বাড়তে বহু দূর পর্যন্ত নিয়ে গেছেন কাজে আমি একটু গত খোদবায় বহু জায়গাতে অভিযোগ এসেছে খোদবা মানে খুব কঠিন হয়ে পড়েছে বহু শ্রোতা ভালোভাবে বুঝেননি ঠিক আছে একটু কঠিন হোক একটু নরম গোস্তের পর একটু হাত দিয়েও চোষার শিখুক অসুবিধার কি আছে খোদমা আমাদের এখানে শুনবেন আমাদেরকে ফেলে রেখে আপনারা আরেক জায়গায় গিয়া ঈদের সালাত আদায় করবেন আমাদের সে একদিন আগে সিয়াম পালন করা শুরু করবেন আমাদের কি কষ্ট লাগে না এই মসজিদে কি এত গদ্দব এত মূর্খরাই খোঁজবা দেয় আমি না হয় তাদের মধ্যে একটু কম এলেম খেলাম বাকিদের বিদ্যা বুদ্ধি কি অন্য আলেমের চেয়ে কম এখানে বা শুনেন এখানে জুমা পড়েন ঈদ আসলে চলে যান আমাদেরকে ছেড়ে আরেক জায়গায় কয়েকজন মিলে আমাদের কি দুঃখ হয় না আমাদের কি কষ্ট হয় না আমরা কি বুঝি না আপনারা কিভাবে আমাদেরকে খুব অহংকারের সাথে গর্বের সাথে অ্যাভয়েড করছেন খুব সূক্ষ্মভাবে মনের মধ্যে দুঃখ থাকে এটা আপনারা না বুঝতে পারেন এটা আমরা খুব ভালোভাবে অনুভব করি কাজে ধীর স্থিরভাবে আপনাদের একটু কঠিন বিষয়গুলো শুনতে হয় উপলক্ষ হয়তো বা আপনারা লক্ষ্যটা আসলে আরেকদিকে হয়তো বা রেকর্ড হচ্ছে ভালোভাবে আল্লাহ আজিজ ফাইন গুম্মা আলাইকুম চাঁদ ওঠা সত্ত্বেও যদি আড়ালে পড়ে যায় মেঘের আড়ালে ধুলার আড়ালে বা যে কোনো কারণে প্রাকৃতিক কোনো কিছুর কারণ যদি দেখতে না পারেন উঠে নাই এটা হাদিসে বলা হয় নাই বলেছে ফাইন হুম্মা আলাইকুম যদি আড়ালে পড়ে যায় আকমেলুল ইদ্দাতা সালাসিন তাহলে তোমরা মাসকে 30 দিন পুরা করে নেবে সোজা কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে লা তাসুমু এই সহিহ বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস আমি একটা একটা করে আপনাদের কাছে উপস্থিত করছি এই ভাইয়েরা মাত্র তিনটা হাদিস উল্লেখ করেন সবসময় একটা হলো এমনি অমর থেকে হাদিস সুমুলের উয়াতিহি ওয়াফতিরুলের উয়াতিহি তোমরা চাঁদ দেখে ইফতার করো চাঁদ দেখে সিয়াম পালন করো চাঁদ দেখে তোমরা ইফতার করো একটি হাদিস উল্লেখ করেন আরেকটি হাদিস উল্লেখ করে থাকেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একজন আরবি বা বেদুইন এসে আল্লাহ নবীর সামনে বললেন যে আমি চাঁদ দেখেছি রমাদানের অর্থাৎ শাহবান মাস শেষ হয়ে যাওয়ার পরে আমি রমাদানের চাঁদ দেখেছি আল্লাহ নবী বললেন আতাসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই লোকটি বলল নাম হ্যাঁ আমি সাক্ষ্য দেই তুমি কি সাক্ষ্য দাও আন্নি অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল রসুল এই ব্যাপারে কি তুমি সাক্ষ্য দিচ্ছ হ্যাঁ দিচ্ছি আল্লাহ নেই বললেন তাহলে হে বেলাল তুমি আজান দিয়ে দাও আগামীকাল সিয়াম হবে অন্য বড় মেসেজ আল্লাহ নবী নিজেই বলে দিলেন আগামীকাল সিয়াম পালন হবে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা থেকে হাদিস সুনান আবু দাউদ নাসাই থেকে বিভিন্ন কিতাবে রয়েছে তিন নম্বর হাদিস যেটা উল্লেখ করেন যা আরাকবুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সোয়ারি হওয়া দূর থেকে কিছু লোক আসলেন দূর বলতে উঠে চড়ে আর কত দূর থেকে আসা যায় সেটাও স্বাভাবিক তখন বিকাল হয়ে গেছে অনেকটা জোহরের পরে আসরের দিকে ওই দিকে এসে বললেন যে আমরা অন্য হাদিস এসেছে রাকেবান দুইজন এসেছে তারা বলল যে আমরা গতকাল চাঁদ দেখেছি অর্থাৎ রমাদানের শেষে সওয়ালের চাঁদ দেখেছি আল্লাহ নই বলে দিলেন তোমরা এই মুহূর্তে সিয়াম ভেঙে ফেল যেহেতু গতকাল ওরা চাঁদ দেখেছে আমাদেরকে খবর দিয়ে দিয়েছে সুতরাং খবরের ভিত্তিতে আজকার সিয়াম পালন করা আমাদের জন্য ঠিক নয় এই মুহূর্তে তোমরা সিয়াম ভেঙে গেল এবং আগামীকাল সকালে ইনশাআল্লাহ আমাদের ঈদের সালাত হবে এখান থেকে ফুকাহাগণ ইস্তেমতাজ করেছেন এখান থেকে ইনফারেন্স হয়েছে তাদের তারা উদ্মাস আলা নির্গত করেছেন যে জোহরের পরে চলে গেলেই সংবাদ পেলেও বিকালে ঈদের সালাত হবে না ঈদের সালাত হবে পরের দিন সকালে আল্লাহ বলতে পারতেন জোহরের পরে এই খবর যখন পেয়েছেন এখনই তোমরা ঈদের মাঠে চলে যাও না উনি বললেন সিয়াম এই মুহূর্তে ভেঙে ফেলাও কিন্তু ঈদ হবে আগামীকাল সকালে একটি মাসালা ব্যাপার আপনাকে বলে দেন এই তিনটা বর্ণনা ভাইরা উল্লেখ করেছেন বরাবর এই তিনটাই উল্লেখ করে থাকেন আমি হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি সোহেল বুখারিতে সহি মুসলিমে সুনানে আবু দাউদ সুনানে জামে তুরমিজি সুনানে আন্নসাই এবং সুনানে ইবনে মাজার বিভিন্নভাবে বর্ণনা রয়েছে রাবিদের নাম আমি বলে দিচ্ছি যারা যারা হাদিসগুলো করেছেন এখানে শুধু বর্ণনা এসেছে এই ইবনে ওমর থেকে এবং ইবনে আব্বাস থেকে আনাস থেকে কিন্তু হাদিসের মূল বর্ণনাকারী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজন হলেন মূলত রাবি আবু বাকরার থেকে বর্ণিত আছে আয়সা রদুল্লাহ তালা থেকে কিছুটা বর্ণনা আছে তবে খুব বেশি প্রসঙ্গের সাথে জড়িত না একটি দূরবর্তী প্রসঙ্গ সোহেল বুখারির হাদিস লা তাসুমু হাত্তা তারাউল হিলাল তুফতিরু হাত্তা তারাউ তোমরা অতক্ষণ পর্যন্ত সিয়াম পালন করো না যতক্ষণ পর্যন্ত না নতুন চাঁদ দেখবে আর অতক্ষণ পর্যন্ত ইফতার করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা নতুন চাঁদ দেখবে হাদিস ইবনে ওমর থেকে বেশি বর্ণনা হয়েছে এটা সহি মুসলিমে বর্ণনা হয়েছে এবং ইমাম মালিক তার মুয়াত্তায় এটা বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিস একই ভাষায় লা তাসুমু হাত্তা ওয়া লা তুফতিরু হাত্তা এই হাদিস বর্ণিত হয়েছে তিরমিজিতে এবং নাসাইতে এবং সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে একই বর্ণনা হাদিস হাদিসের প্রথম সাধারণত এইভাবে এসেছে আর শাহর হচ্ছে সাত ও আশরুন মাস হল উনত্রিশ দিনের ফালা তাসুম হাত্তা তারাও যতক্ষণ পর্যন্ত না চাঁদ দেখবে ততক্ষণ পর্যন্ত তোমরা এই ফালা তাসুম সিয়াম পালন করবে না অর্থাৎ চাঁদ না উনত্রিশ তারিখে যদি চাঁদ না দেখো তাহলে তোমরা সিয়াম পালন করবে না আগে কিন্তু শব্দ আছে ওইটুকু বাদ দিয়ে নিয়েছেন ভাইয়েরা আর শাহরতে সাত আশরুন মাস মূলত হলো উনত্রিশ দিনের ফালা তাসুমু অতপর তোমরা সিয়াম পালন করো না হাত্তা তারাউল হেলাল যতক্ষণ পর্যন্ত না তোমরা নতুন চাঁদ দেখবে রমাদানে প্রথমটুকু বাদ দিয়ে বর্ণনা করেন ওনারা অর্থাৎ মাস মূলত উনত্রিশ দিনের উনত্রিশ দিনে যদি চাঁদ তোমরা না দেখো তাহলে তোমরা ত্রিশ দিন পুরা করে এক আকমেলুল এদ্দাতা সালাসিন ত্রিশ দিন তোমরা পুরা করবে এই অর্থের হাদিস ভরা হাদিসের কিতাবগুলো এই হাদিস যেরকম ইবনে ওমর বর্ণনা করেছেন ঠিক বর্ণনা করেছেন আবহাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা ভাষা এসেছে সাধারণত লা তাসুমুদি এক প্রকারের হাদিস সিয়াম পালন করো না যতক্ষণ পর্যন্ত না চাঁদ দেখবে এক ভাষা ওই অর্থের হাদিস সুমুলের ইয়াতিহি ওয়াফতিরুলের ইয়াতিহি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে চাঁদ দেখে ইফতার করবে নির্দেশ ইতিবাচক দ্বারা শুরু আরেকটা হলো যখন দেয়া শুরু এদা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া এদা রাআইতুমুহু ফাফতিরু যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম পালন করবে আর যখন তোমরা দেখবে যে অন্য চাঁদ দেখবে আবার তখন যখন তোমরা রমাদানের চাঁদ দেখবে সিয়াম পালন করা শুরু করবে যখন তোমরা সওয়ালের চাঁদ দেখবে তখন তোমরা ঈদ করবে আরেকটা ভাষা এসেছে সুমুল রুইয়াতিহি ইয়াতিহি তোমরা সিয়াম পালন করো ওটা দেখার কারণে আর ইফতার করো ওইটা দেখার কারণে লামের অর্থ কে যেন বহুত কথা আছে আমরা কারণে অর্থ নিলাম লামের অর্থ লে অক্তিহি না লে আজলিহি না লে সবাবিহি বহুত কথাই এখানে আসবে সেগুলো নিয়ে আমি জটিলতার মধ্যে ঢুকছি না যদিও আমার ভাইরা যারা লিফলেট বাজি করেন তাদের জন্য এগুলো উল্লেখ করা প্রয়োজন যে কতটুকু বিদ্যা নিয়ে ওনারা এত বড় বড় ফতোয়া দেন সম্মানিত ভাই এই চার প্রকারের ভাষা এসেছে হাদিসে লাম দেওয়া শুরু হাঁ দেওয়া জবাব নির্দেশ দেওয়া শুরু নির্দেশ দেয় জবাব কখন শুরু করো কখন শুরু করবে কখন শেষ করবে সময় দ্বারা শুরু সময় দ্বারা শেষ আর চাঁদ দেখার কারণে সিয়াম পালন করো চাঁদ দেখার কারণে তোমরা এই ঈদ করো চার প্রকারের ভাষা এসেছে ভাইরা আমার এক প্রকারের ভাষা উল্লেখ করেছেন মাত্র আপনাদেরকে একটু আমি জানিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এখন সিয়াম পালন করা এবং ঈদ এই দুটি বিশেষভাবে চাঁদ দেখার সাথে সম্পৃক্ত ভাইরা যেভাবে উল্লেখ করছেন সেটি হল যেহেতু নির্দিষ্ট আম সুমুলের ইয়াতিহি কিংবা সুমুলের ইয়াতিল হেলাল তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো চাঁদ দেখে ইফতার করো পৃথিবীর সবার জন্য হুকুম প্রযোজ্য আমি ওই দিন শুধু কোরআনে কি কি করেছেন ওনারা সমস্যা করেছে ওইটুকু নিয়ে সংক্ষেপ আলোচনা করেছে আজকে শুধু হাদিস এবং হাদিসের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব তৃতীয় তৃতীয় ইনশাল্লাহ খোদ ভাই ফোকাহাগণের নামে আইমে মুজতাহিদিন এবং মুফতি সাহেবদের নামে যে সকল মিথ্যাচার করেছেন সেগুলো আমি ইনশাল্লাহ পড়ে পড়ে শোনাবো আপনাদেরকে যাতে এই বিষয়টা আপাতত আলামিন মসজিদের শিকড় কেটে যায় সময় তো উপস্থিতি ওনারা বলতে চাচ্ছেন খেতাব আম খেতাব আম বলতে কি বোঝায় এটা জেনারালাইজেশন করা হয়েছে সারা পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য পৃথিবীর এক প্রান্তরে দুনিয়ার যে কোনো জায়গায় যদি নতুন চাঁদ দেখা যায় সে আমেরিকাতেই হোক বা পশ্চিমের যে কোনো জগতেই হোক পূর্ব প্রান্তের আমেরিকায় চাঁদ দেখা গেলে জাপানেও কিংবা ইন্দোনেশিয়া মালয়েশিয়াতেও সিয়াম পালন করতে হবে ঈদ পালন করতে হবে কেননা নির্দেশ সুমু তোমরা পালন করো এই আম নির্দেশ ধরেছেন আমি ওই দিন খোপায় বলেছিলাম যে আপনাদের যে সামান্য কিছু উপস্থাপনের মতো নাই তা না উপস্থাপনের মতো কিছু আছে দুর্বল হলেও আছে আমি ওই দিন বলেছি কিন্তু শেষ পর্যন্ত টিকবে কিনা প্রতিপক্ষের যে দলিল প্রমাণ সেগুলার সামনে দাঁড় করাতে পারবেন কিনা দাঁড়িয়ে থাকতে পারবেন কিনা সেটা হলো প্রসঙ্গ এখন শৌকানের কথা ওনারা উল্লেখ করেছেন যেহেতু শৌকানের আলোচনা আজকে আসবে না তিনি উনি ফকি মুস্তাহেদ যেহেতু হাদিসের ব্যাখ্যা করতে যা বলেছেন আজকে একটু ইশারা দিয়ে যাচ্ছে এবং শৌকানের কথা হলো যে সারা পৃথিবীতে হওয়াটাই যুক্তিসঙ্গত এটা তিনি বলেছেন ইমাম শৌকানি তার নয়লুল আওতারের মধ্যে আমি এটা স্টপ করে দিলাম যেহেতু উনি ফকি ওনার কথা আজকে আমি বলবো না আজকে যে হাদিসের ব্যাখ্যা তারা যা বলেছেন তাই বলবো খেতাব আম সকলের জন্য জেনারেল অর্ডার কিন্তু হাদিসের রাবি হলেন ইবনে আব্বাস রাজি তাআলা আনহু যে এই হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন কে ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু আমি রাবিদের নাম এই জন্যই বলে নিয়েছি আপনাদেরকে তাদের মৃত্যুর সনগুলো আমি আপনাদের খেয়াল করে দিচ্ছি রাজি আল্লাহ তাআলা আনহার ইন্তেকাল সাতান্ন কিংবা আটান্ন হিজড়িতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়েছেন উনষাট হিজড়িতে মৃত্যুবরণ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনষাট হিজড়িতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তালা আনহু যিনি মুসলিম বিশ্বের খালিফা ছিলেন বিশ বছর তার মৃত্যু ষাট হিজড়িতে একষট্টি হিজড়িতে এজিদ নয় গন্ডগোল শুরু হয়ে গেল তারপরে উনসত্তর হিজড়িতে ইন্তকাল হল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু আর চুহাত্তর হিজড়িতে মৃত্যু হল আপনি ইবনে অমর রাদিয়াল্লাহু তালা আনহুর এবং আনাস রাজিয়াল্লাহু তাআলা একজন হাদিস রাবী তার মৃত্যু মতান্তরে 94 এক কথা 90 এর পরে হিজরির পরে এই কথাগুলো আপনাদের মাথায় আমি দিয়ে নিলাম আগে এখন আমি একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আমি একটা একটা করে হাদিসগুলো শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে কঠিন হলেও একার বদ হজম না হয় এক কথায় কিছুটা হজম করতে পারেন হাদিসটি সহি মুসলিমে এসেছে হাদিসটি এসেছে নাসাইতে হাদিসটি এসেছে আবু দাউদে হাদিসটি এসেছে তিরমিজিতে মুসলিম শরীফের হাদিস প্রত্যেকটার মধ্যেই রাগী হলেন মূলত কোরাইব কোরাইব সে কার কারাবি বিখ্যাত তাবেই সবাই তার হাদিস গ্রহণ করেছেন তার ব্যাপারে পৃথিবীর কোন মহাদ্দেশ দ্বিমত করেন নাই যে তিনি একজন গ্রহণযোগ্য শক্তিশালী তাবে রাবি এই পর্যন্ত আপনাদের জানা থাকলে হবে তিনি নিয়ে বর্ণনা করছেন যে উম্মেল ফদল উম্মেল ফদল হলেন এবনে আব্বাস তালা হলেন মা যেহেতু ফদল বড় ভাই এবনে আব্বাস ছোট ভাই আব্দুল্লাহ ছোট ভাই আপনার হজের কাহিনী তো জানেন যে আল্লাহ নবী ফদল ইবনে আব্বাস তার চাচাত ভাইকে বিদায় হজ্জের সময় উটের পিঠে চড়িয়েছিলেন সুন্দরী এক মেয়ে যাচ্ছিল ফজল শুধু ওইদিকে তাকায় আল্লাহ নবী তার মুখ এই দিকে চাপায় দেন ও আবার এই দিক দিয়ে তাকায় এইদিকে আল্লাহ নবী আমার মুখ ঘুরে দেন সহি বর্ণনা এটা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন ছোট ভাই কাজেই উম্মুল বড় ভাইয়ের নামে যত বড় বুজুর্গই হোক যে একবার পৃথিবীতে আগে এসে যায় সে ছোট ভাইকে তুই করেই বলে বড় ভাই ছোট ভাই হয়তো ডক্টর হয়ে গেছে বৈজ্ঞানিক হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে প্রেসিডেন্ট হয়ে গেলেও বড় ভাই তাকে কি বলে ওই তুই করেই বলে কি এখন আবদুল্লাহ আব্বাস এত বড় প্রখ্যাত সাহাবি হওয়া পরেও তার মায়ের উপাধি উম্মুল ফদল ফদলের মা হ্যাঁ, আবদুল্লাহর মা না এটা নিয়ম আরব দেশে বড় ভাই নামে বাবা আমার কুনিয়াত হয় সাধারণভাবে এটা অন্য বিষয় ফদল উম্মুল ফদল তিনি কুরাইবকে পাঠালেন শামে তখন মুসলিম বিশ্বের রাজধানী হল শামে সিরিয়া মোয়াবিয়া মুসলিমিন তার কাছে আমরা আহলে জামা আমরা প্রকাশ্য মানুষকে সম্মান কথা বলবো বিক্ষিপ্ত ঘটনা থাকলে তার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এটাই আমাদের মুসলিমিন এক বাক্যে যাকে মেনে নিয়েছেন তাকে না কোনো কথাই চলবে না বিক্ষিপ্ত ঘটনার বিক্ষিপ্ত ব্যাখ্যা আছে কিন্তু আমরা কি তাদের নিয়ে সমালোচনা করার সম্মানিত ভাই ইশারা দিয়ে গেলাম একটু আহলে সুন্নাহ জামাতের ফদল ইবনে আব্বাস উম্মুল ফদল ফদলের মা অর্থাৎ আবদুল্লাহ ইবনা আব্বাসের মা আব্বাসের স্ত্রী তিনি পাঠালেন কুরাইবকে শামে খালিফাতুল মুসলিমিন মুয়াবিয়ার কাছে কোনো কাজ ছিল কুরাইব বলছেন আমি কাজ শেষ করলাম ফাস্তুহিল্লা আলাইনা আলাইয়াল হেলাল হেলাল না কথা বলেছি আজকে রিপিট করব না হেলাল কতগুলো ভাবে আর ওই ভাষায় আসে শুধু ইশারা দিয়ে যাচ্ছি আহালাল্লা উস্তুহিল্লা এস্তাহাল্লা বিভিন্ন ভাবে আরবি ভাষায় আসে চাঁদ ওঠা চাঁদ দেখেছি চিৎকার মেরেছে আয়াত আমি উল্লেখ করেছি মাথায় খুব ভালোভাবে রেখে দিবেন যাদের রাখা সম্ভব কাজে লাগবে উস্তুহিল্লা আলী হেলাল আরবি ভাষায় আমাদের সামনে চাঁদের জন্য চিৎকার দেওয়া হলো অর্থাৎ নতুন চাঁদ উচিত হলো আরবি ভাষার স্টাইল এটা আরবি ভাষা সামনে থাকা অবস্থায় আমাদের আমাদের উপরে নতুন চাঁদ উদিত হল এই অবস্থায় আমি মদিনায় ফিরে আসলাম মদিনায় ফিরে আসার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন মাতা রাআইতুমুল হিলাল তুমি তো সিরিয়াতে ছিলে রমাদান মাসে রমাদানের আগেই তিনি গিয়েছিলেন রমাদানের শেষের দিকে তিনি মদিনায় ফিরলেন এটাও মনে রাখতে হবে ভাইরা ওর প্রতিবাদ করলেন ইবনে আব্বাস মদিনায় ছিল আপনি বললেন কি করে অধিকাংশ সারেহীনগণ হাদিসের ব্যাখ্যা তাকে বলে দিয়েছেন ইবনে আব্বাস আবু হুরায়রা দুজনেই তখন মদিনায় অবস্থান করছিলেন এটা মুহাদ্দিসগণ তাদের হাদিসের ব্যাখ্যায় বলে দিয়েছেন আমি আজকে শুধু হাদিস এবং হাদিসের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব বাহিরে যাব না ইনশাআল্লাহ আজিজ জিজ্ঞাসা করছেন মদিনায় তোমরা কবে চাঁদ দেখেছো সিরিয়ায় উনি বললেন লাইলাতাল জুমআ জুমআর রাতের সূচনা হাদিসের অনুবাদ বিষয়বস্তু মাথায় রেখে করতে হবে রাত দুপুরে নিশ্চয় চাঁদ দেখেন নাই রাত্রির সূচনাতে সন্ধ্যায় দেখেছেন আর শুক্রবারের জুমাবারের রাত হলো বৃহস্পতিবারের দিন শেষে যেটা শুরু হলো আরবি মাস শুরু হয় রাত্রির আগে রাত্রি আগে দিন পড়ে লাইলাতাল জুমআ মানে হলো বিশুদ্ধবার দিন শেষ হয়ে গিয়ে শুক্রবারের সূচনায় সন্ধ্যায় আমরা দেখেছি আন্তরায়ত তুমি নিজে দেখেছ কোন কোন বর্ণনা দেখছে নাম আমি দেখেছি কোন কোন বর্ণনা লোকেরা দেখেছে এবং খালিফাতুল মুসলিম মুআবিয়া স্বয়ং দেখেছে ওয়াসামা ওয়াসাম ওয়াসামা মুআবিয়া কোন কোন বর্ণনা রয়েছে লোকেরা সিয়াম পালন করেছে মুআবিয়া সিয়াম পালন করেছে ওই অবস্থাতেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়ালাকিন রাআয়নাহু লাইলাত সাবত আমরা মদিনায় চাঁদ দেখেছি শনিবারের সন্ধ্যা অর্থাৎ শুক্রবারের দিন গত হয়ে গিয়ে শনিবারের যে শেষ অর্থাৎ আজকে জুমার দিন চলছে না আজকের সন্ধ্যা আজকের সন্ধ্যাটা হলো শনিবারের সন্ধ্যা আরবি হিসাব এইভাবে দেখেছি একদিন পরে তোমাদের চেতে তারপরে বলে ফালান নাসুম আমরা সিয়াম পালন করতেই থাকব আসুম আমি একা নই এই কথা বলেন নাই নাসুম আমরা মদিনার আশপাশে মদিনার যারা আছে ফালা নাস ফালান নাজালু নাসুম রাততেই থাকবো কন্টিনিউয়াসলি এই জালা ইয়াজুল যদি আগে আসে ফালা নাজাল কন্টিনিউয়াস অর্থ দিবে ধারাবাহিক হয়ে চলতে থাকবে ফালা নাজাল নাসুম হাত্তা নারাহ হাত্তা নুকমুনা সালাসিন আমরা সিয়াম পালন করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না তিরিশ তারিখ পুরা হয় আও নারা কিংবা উনত্রিশ তারিখে আমরা চাঁদ দেখব তোমাদের চাঁদ দেখা অনুযায়ী উনত্রিশ তারিখ একভাবে হবে কিন্তু মদিনার চাঁদ দেখা অনুযায়ী উনত্রিশ তারিখ কি তিরিশ কি একদিন পরে হবে আমরা সিয়াম পালন করতেই থাকবো তিরিশ তারিখ পর্যন্ত যদি না উনত্রিশ তারিখের চাঁদ আমরা না দেখি এখন প্রশ্ন করে বলছেন স্ক্রাইব যে আওয়ালা তাক্তাফি আপনি কি যথেষ্ট মনে করছেন না খালিফাতুল মুসলিমিন মুআবিয়ার চাঁদ দেখাকে যে না কখনো না হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন পরিষ্কার কথা তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো চাঁদ দেখে ইফতার করো এই হাদিসের বর্ণনাকারী সময়ের মধ্যে একজনকে আব্বাস মাথা তাজা রাখতে হবে আজকে এই হাদিসের বর্ণনাকারীকে যেমন আবু হুরায়রা যেমন ইবনে ওমর তেমন আর বর্ণনাকারী একজনকে এবনে আব্বাস রাদিয়াল্লাহু যে হাদিস দিয়ে দলিল দেন ওনারা যে সকলের জন্য প্রযোজ্য সেই হাদিসের রাবি একজনকে এবনে আব্বাস এবনে আব্বাস রাজিল্লাহ তালু স্বয়ং সিরিয়ার চাঁদ দেখাকে মদিনায় গণ্য করছেন না তাহলে আপনি হাদিস বেশি বুঝেন না যে রাবি হাদিস বর্ণনা নিজে করেছেন তিনি বেশি বোঝেন হাদিসের কোন একটা তুলে নিয়ে তো খুব বলতেছেন হাদিস বিকৃত করি আমরা একটা স্পষ্ট ভাবে আপনাদের বুকলেট লিফলেট লিখে দিয়েছেন হাদিস বিকৃত করছে আমরা হাদিস কি সব মোটামুটি ভাবে তো পড়তে হবে আপনাকে হাদিসের বর্ণনা করে ইবনে আব্বাস আম হাদিস সকলের জন্য প্রযোজ্য কিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজেই আবার বলছেন যে সকলের জন্য প্রযোজ্য না এমনকি সিরিয়ার দেখা মদিনার জন্য প্রযোজ্য না আপনাকে এইভাবেই হাদিস বুঝতে হবে এখন আপনারা কথা পেঁচাচ্ছেন কিভাবে পেঁচাচ্ছেন এটা ফোকাহাগণে কিছু পেঁচিয়েছেন কিন্তু ফোকাহারা যেহেতু আমার চেয়ে অনেক বড় অনেক অনেক বড় তাদের নাম নিয়ে আমি কিছু বলবো না আল্লাহ তাদের যাজায় খায়ের দেন তাদের ইস্তেহার কিন্তু আপনারা আপনাদের নিয়ে আমি কথা বলতেই পারি নাম না ধরে পড়ে নেবেন আপনার যে সকল পেঁচাচ্ছেন সেটা হলো যে কোরআব গ্রহণযোগ্য নয় কেউ কেউ বলে দিচ্ছেন নাউজুবিল্লাহ মিন কোরআব সর্বসম্মতভাবে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য নারী তারপরও আবার বলছেন আল্লাহ নবীর ইন্তেকালের পঞ্চাশ বছর পরের এই ঘটনা কোরআবের বিক্ষিপ্ত ঘটনা আমি বলি বিদ্যান পণ্ডিত কোরআব যদি পঞ্চাশ বছরের ঘটনা হয় তাবেদের ঘটনা তো সবই এরকমই আব্দুর রহমান আলাউজাই সাহাবি সাইদ বিন জুবাইর সাইদ বিন মুসাইদ আতা তাউস থেকে শুরু করে যত তাবি আছেন তাবিরই তো সাহাবীর থেকে বর্ণনা করেন এবং তাবির বর্ণনা যদি আপনি উড়িয়ে দেন তাহলে পৃথিবীতে হাদিস পাবেন কোন জায়গায় তাবির পদ্রী সাহাবি সাহাবির পদ্রী আল্লাহ নবী কুকুর মতো এক কথা বলে দিলেন যে আল্লাহ নবীর এতেকালের বহু বছর পরের কোরআবের বিক্ষিপ্ত ঘটনা তাবের এই সব হাদিস বর্ণনা করেছেন আউজাই সাহাবি আতা তারপরে অন্যান্য যারা রয়েছেন তাদের মাধ্যমে তো আমরা হাদিস পেয়েছি তাদেরকে যদি আপনি তুড়ি মেরে উড়িয়ে দেন একটা হাদিস থাকবে না ইমাম বুখারি তার চেয়ে অনেক পরের তাবে তাবিদের পরের লোক যদি বলেন যে বুখারি মুসলিম আবুদাউন্না সাই আল্লাহ নবীর ইন্তেকালের পরে দুই শত বছর পরের মানুষ এদের কোনো কথাই গ্রহণযোগ্য না তাহলে হাদিস আপনি পাবেন কোন জায়গায় বেউকুফের দল এই সকল আহাম্মকের মতো কথাবার্তা ওরা বলে নিজেদের কথা বক্তব্য টিকানোর জন্য কোরআনের বিক্ষিপ্ত ঘটনাকে তাদেরই তো সাহাবী থেকে বর্ণনা করেন সাহাবীগণ আল্লাহ নবীর থেকে বর্ণনা করেন তাহলে এইভাবে যদি সব আপনি উল্টে দেন একটা হাদিসও পৃথিবী থাকবে না থাকবে খালি আপনার মতবাদটা আপনার মতটা টিকবে এক ধমক মারলেন আরেক ভাই আমার ধমক মেনেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উপরে যেটা ইবনে আব্বাসের ইজতিহাদ নিজের কথা আমি বলবো আজকে শুধু আমি হাদিসের মধ্যেই থাকবো হাদিসের একটা ব্যাকরণ আছে ফর্মুলা আছে সাহাবি যদি বলেন হা কাদা আমার আনা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হা কাদা নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কাদা নুহি না কাদা মিনা সুন্নতে কাদা আল্লাহ নবী এভাবে নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী এভাবে নিষেধ করেছেন আমাদেরকে নিষেধ করা হয়েছে আমাদেরকে আদেশ করা হয়েছে সুন্নত এরকম এগুলা সবই মরফু হাদিস হিসাবে গণ্য এগুলো সবই মরফু যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু স্বয়ং বলছেন হা কাজা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন করার জন্য তখন আপনি কিভাবে বলছেন যে ইবনে আব্বাসের ইজতিহাদ তার নিজস্ব মত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নাকি যে এটা আমার ইজতিহাদ এটা আমার মত উনি বলছেন আল্লাহ নবীর নির্দেশ আর আপনি বলছেন এটা ইবনে আব্বাসের ইজতিহাদ এটা আপনাকে হাদিস পড়ে বলছেন না গায়ের জোরে বলছেন গায়ের জোরে গোয়ার হওয়া যায় গুরু হওয়া যায় না এগুলো পরে দেখুন ইমাম শৌকানি বলেছেন কথাটা প্রথম খুব জোরালো হবে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের উপর ভিত্তি করে এই কথা বললেন তা জানলে আমি বুঝতে পারতাম যে এটা আল্লাহ নবী নিজে কি ধরনের শয়তানের কাছে আমার প্রশ্ন আপনি তার আপনি নিজের উসুলে লিখেছেন এর সাদুল ফুহুলের মধ্যে যে হা হ্যাঁ, কাদা আমার আনা যদি হয় ওটা আল্লাহ নবীর হাদিস আর আম কোন নির্দেশ যদি থাকে আপনি নিজেই উল্লেখ করেছেন এর সাদুল ফহলের মধ্যে যে গাজালি আমেদি এবনে হাজের যারা উসিলে আছেন তারা ইজমার কথা বলেছেন ইউনিনিমাসলি অ্যাগ্রি দ্যাট যে কোন আম কোন জেনারেল হাদিস যদি থাকে সেটাকে কেউ স্পেসিফাইড করা হয়েছে কিনা সংকুচিত করা হয়েছে কিনা এইটা না জানা ছাড়া কোন অবস্থাতেই সাধারণ হুকুম দেওয়া জায়েজ নয় আম হাদিস এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তার বর্ণনা অনুযায়ী আবার এটাকে স্পেসিফাইড করা হয়েছে কনফাইন্ড করে দেওয়া হয়েছে চাপিয়ে নিয়ে আসা হয়েছে এখন দেখুন মুহাদ্দিসরা কিভাবে অধ্যায় রচনা করেছেন এই হাদিস যখন বর্ণনা করেছেন ইমাম মুসলিমের বর্ণনা সেখানে ইমাম নৌবির কথা বলা হয় যে ইমাম নৌবি অধ্যায়গুলো সাজিয়েছেন আমি মনে হয় এখানে একটু জটিলতা এখানে আমি খুঁজে পাচ্ছি ইমাম নৌবি নিজেই বলছেন যে তার জমতুল ভাব যেটা হেডলাইন দ্বারাই হাদিসের অর্থ বোঝা যাচ্ছে এখানে আমার একটা সন্দেহ আজকে সৃষ্টি হয়েছে ইমাম নৌহির নামে যে বলা হয় যে ইমাম মুসলিমের শিরোনামগুলা হাদিসের হেডলাইনগুলা ইমাম নৌহি করেছেন ইমাম নৌহি যদি করবেন তাহলে ইমাম মুসলিমের দিকে ইশারা কেন করলেন যে হাদিস এবং হাদিসের হেডলাইনে মধ্যে আমি মিল খুঁজে পাচ্ছি উনি এই কথা বলবেন কেন বুঝলেন কেন আমার কথা জানি না সব বুঝতে হবে না এই থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট বুঝলে আমার বক্তব্য হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে এইভাবে হেডলাইন করেছেন হাদিসে যে বাপ আন্না লেকুল্লে আহলে বালাদিন প্রত্যেক শহরবাসীর প্রত্যেক এলাকাবাসীর চাঁদ দেখতে হবে তারপরে তিনি এই হাদিস নিয়ে এসেছেন তিরমিজি ঠিক এইভাবে অধ্যায় নিয়ে এসেছেন বাবন আন্না লেকুল্লে আহলে বালাদিন রুইয়াতুহুম প্রত্যেক এলাকাবাসী নিজস্ব এরিয়ার মতো চাঁদ দেখবে এটা ইমাম তিরমিজি হাদিসের এইভাবেই বুঝেছেন এইভাবেই হেডলাইন করেছেন বাবরু ইয়াতে আহলুল আফাক এবং ইমাম আবু দাউদ ইমাম নাসাই তারা হেডলাইন করেছেন যে প্রত্যেক জায়গার জন্য চাঁদ আলাদাভাবে দেখতে হবে তারপরেই এই হাদিসটা নিয়ে এসেছেন এখন আপনি যদি ইমাম মুসলিমের চাইতে ইমাম নবীর চাইতে ইমাম আবু দাউদের চাইতে ইমাম তিরমিজির চাইতে ইমাম নাসাইয়ের চাইতে খুব বেশি বুঝে ফেলেন আমার করার কিছু নাই ওনারা হেডলাইন কিভাবে করেছেন এই হাদিসটা আনার পরে সেগুলো একটু ভালো করে দেখে নেবেন খুব ভালো করে হাদিস পড়ে নেবেন ইমাম তিরমিজি হাদিস বর্ণনার করে পড়ার করে বলছেন ওয়াল আমালু আলা আহলিল ইলম আন্না লিকুল্লি বালাদিন রুয়াতুহুম ইবনে আব্বাস থেকে বর্ণিত এই হাদিস উল্লেখ করার পরে ইমাম তিরমিজি স্বয়ং বলছেন যে বিদ্বানদের মত হলে এই যে প্রত্যেক এলাকা তার নিজস্ব তার দেখা প্রযোজ্য হবে ইমাম তিরমিজি নিজেই বলে দিচ্ছেন আপনি তো এটার মধ্যে খালি ইবনে আব্বাস আর কুরাইবের উপর দিয়ে দুনিয়ার অভিযোগ চাপিয়ে যাচ্ছেন মুহাদ্দিসিনে কোন হেডলাইনের আন্ডারে হাদিসগুলো এনেছেন এগুলাও তো আপনাকে দেখতে হবে أقول قولي واستغفر لكم أجمعين সম্মানিত উপস্থিতি আম এবং খাস নিয়ে কথা চলেছেন একটু ইশারা দিয়ে যে আজকে সময় যেহেতু শর্টের মধ্যে পড়ে গেছি যেহেতু পরবর্তীতে আরো বক্তব্য দিতে হবে এর উপরে কোরআনে আম কথা প্রচুর রয়েছে সর্বসাধারণের সার্বিক নির্দেশ যেরকম ধরুন আল আনা বাশেরুহুন্না আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম তারপরে এসেছে আল আনা বাশেরুহুন্না আল্লাহ পাক জানেন জানতেন আগেও পরে আবার তোমাদের কর্মকাণ্ডের এলেম তার কাছে রয়েছে সেটা হলো তোমরা রাত্রে কি করো আগে রমাজানের রাত্রে একবার ঘুমিয়ে পড়লে আর কিছু খাওয়াও যায় ছিল না রমজানের রাত্রে স্ত্রী মিলন যায় ছিল না কিন্তু গোপনে গোপনে অনেক কাজ হয়ে যেত এটা যাই হোক আল আনা বাশিরুহুন্না তোমরা স্ত্রী মিলন করো বহু বচন এখন যে সারা পৃথিবীর জন্য এই হুকুম লাগায় দেন এট এ টাইম সারা পৃথিবীর মানুষ কি একসাথে স্ত্রী মিলন করবে এই টাইম মেনটেন কে করবে জেনারেল নির্দেশ জেনারেল নির্দেশ আরো রয়েছে হালাল তুম ফাস্তাদু তোমরা যখন হজের থেকে হালাল হয়ে যাবে এহরামের কাপড় খুলে ফেলবে তখন তোমরা স্বীকার করো আপনারা হজে যে হালাল হওয়ার পরে কি তীর ধনুক নিয়ে স্বীকার করতে নামবেন নাকি জায়েজ আছে মাত্র এতটুকু নির্দেশ আরো প্রচুর জেনারেল নির্দেশ আছে যতক্ষণ পর্যন্ত না স্পেসিফাই করা হয়েছে কিনা এটাকে সংকুচিত করা হয়েছে কিনা এর আলাদা কোনো অর্থ আছে কিনা ব্যাখ্যা বিশ্লেষণহীনভাবে সাধারণ নির্দেশ মানার কোনো অবকাশ নেই শরীয়তে নেই এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে কয়টা প্যাচ লাগিয়েছেন আমি বলি এক নম্বরে বলছেন যে কুরাইব যেহেতু একা এসে বলেছেন সুতরাং একজনের সাক্ষী সিয়াম ভাঙার পক্ষে যথেষ্ট নয় এক প্যাচ লাগাইলেন দ্বিতীয় প্যাচ লাগাইলেন যে যেহেতু রমাদানের শেষে উনি পৌঁছেছেন সুতরাং ওই সময় আর করার কিছু ছিল না কাজেই এটা আব্বাস করেছেন ইত্যাদি ইত্যাদি নানান গাঁজাখুরি কথাবার্তা নিয়ে আসছেন মুহাদ্দিসিনগণ বলেছেন ওয়া জাহিরুল হাদিস ইয়ারুদ্দু আলাই প্রকাশ্য পরিষ্কার হাদিস দ্বারা এগুলা সব প্রতিবাদ হয়ে যাচ্ছে মুয়াবিয়ার সিয়াম সিরিয়ার সিয়াম সিরিয়ার চাঁদ দেখা আমরা মদিনায় মানব না হাকাদা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এভাবে আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই সোজা কথার মধ্যে একজনের সাক্ষী গ্রহণযোগ্য কিনা মুয়াবিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন যে মুয়াবিয়ার সাথে ইবনে আব্বাসের দ্বন্দ্ব ছিল বলে উনি তার কথা মানেননি আমি একবার যাচ্ছিলাম জাহাজে সে বরিশালে এক জায়গায় রামাজানের প্রোগ্রাম করার জন্য সাথে কিভাবে যেন একজন এয়ারফোর্সের একজন অফিসার সাথে উঠেছেন হয়তো রিটায়ার্ড হবেন উনি বললেন আমি মেট্রোলজির পাস এই সকল ব্যাপারে আমার কোনো জ্ঞান জ্ঞান আছে ওনার খুব আমি বললাম তাহলে তো আমার একটু জানা দরকার অনেকে আমাকে এই ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারে না চন্দ্রের উদয়স্থল কতটুকুর মধ্যে প্রযোজ্য একবারে কতটুকুর মধ্যে কতটুকু এরিয়াকে কভার করে প্রথম দৃশ্যটা এই জ্ঞানটা আমার প্রয়োজন আমি কোনো ভালো জ্ঞানী লোক পাচ্ছি না যে এই বিষয়টা আমাকে বুঝাবে কতজনে ভূগোলের অনেক ছোট ভাইদের কাছে জিজ্ঞাসা করলাম ঠিক মতো আমাকে বুঝাতে পারে না ফিজিক্সের অনেকের কাছে জিজ্ঞাসা করলাম ঠিকমতো আমাকে বোঝাতে পারে না ডক্টর শমসুর আলী সাহেবও লিখেছেন সায়েন্টিফিক ইন্ডিকেশন হলি ইন দ্য হলি কোরআন তার মধ্যে এই এই যে বিভাজন যেটা প্রয়োজন আমাদের ওই বিষয়টা উনিও ক্লিয়ার করেন নাই কোথাও শুধু এতটুকুই বলছেন ভাইরা যে এবার সুইডেন এবং আমেরিকায় বিভিন্ন জায়গায় চাঁদ দেখা যাওয়া সত্ত্বেও এরা সিয়াম পালন করেন নাই এর আগে এনারা বলতেন মক্কাই সর্বপ্রথম চাঁদ ওঠে দৃশ্যমান হয় এটা বলেছেন গত বছর সে বই আমার কাছে রয়েছে এবার আমার বলছেন না মক্কায় আগে ওঠে না আরো পশ্চিমে আগে ওঠে যাই হোক আস্তে আস্তে নামতেছেন সাইডে অভ্যাস করুক তারপরে ঠিক হবে আমি আশাবাদী আল্লাহ এবার আসছেন আর আবার পিছিয়ে গেছেন কিছুটা পশ্চিম দিকে সুইডেন এবং আমেরিকার আকাশে চলে গেছেন গত বছর পর্যন্ত তারা মাক্কা পর্যন্ত ছিলেন এবার পিছিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা এর আগে এমনি আব্বাস রাদিয়াল্লাহু আক্রমণ করছেন আক্রমণটা সাহাবির থেকে নামে এবার তাবি পর্যন্ত এনেছেন কিছুটা ভালো লক্ষণ আলহামদুলিল্লাহ এই ভালো লক্ষণের দিকেই যাক আলামতের দিকেই যাক এটাই আমরা ভালো মনে করি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কথা বলেননি আল্লাহ নবীর কথা বলেছেন এইটুকু আপনাদের মাথায় রাখার পরে ইবনে আব্বাস নিয়ে আমি কয়েকটা কথাবার্তা বলি ইবনে আব্বাস হলেন মুফতি দিয়ার আল ইসলামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী কয়েকটা দোয়া করেছেন মুসনাদে ইমাম আহমদ সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে শুরু করে প্রত্যেক কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে আল্লাহুম্মা আল্লিমহু তাবিল আল্লাহ তুমি তাকে তাফসীর শিক্ষা দাও আল্লিমহুল কোরআন আল্লাহ তুমি তাকে কোরআন শিক্ষা দাও আল্লিমহুল হিকমা তাকে হিকমত হাদিস এবং বিচক্ষণতা শিক্ষা দাও হে আল্লাহ তুমি ফাক্কিহু ফিদ্দিন তাকে দিনের ফিকহ মাসালা মাসাইলের যত বিদ্যা আছে তাকে শিক্ষা দাও বিভিন্ন ভাবে ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন যে দোয়ার কারোর জন্য করেন নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জন্য দোয়া করেছেন তুমি ভুলবে না কখনো চাদর বিছাও আল্লাহ থুক দিয়ে দিলেন আবু হুরায়রা বলছেন যে এরপরে আমি আর কোনো আল্লাহ নবীর হাদিস ভুলিনি কিন্তু ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন আবার অন্য রকম কোরআন বোঝা তাফসির বোঝা হাদিসের অর্থ বোঝা তার মাসআলা মাসাইলের বোঝার যে বুদ্ধি জ্ঞান সেটা ইবনে আব্বাসের জন্য আল্লাহ নবী করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে বসাতেন সিনিয়র সাহাবীরা একটু প্রশ্ন তুলতেন এই ছোট ছেলেটাকে এত কাছে কেন বসান মুয়াবিয়া স্বয়ং বলেছেন যে আমার যখন যে মাসালার প্রয়োজন পড়ত ইবনে আব্বাসকে খবর দিলে ইবনে আব্বাস সব আমাকে বলে দিতে পারত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তাকে হজ্জের মাঠের মুফতি করা হয়েছে হজ্জের গোটা পৃথিবীর হাজিরা যেখানে উপস্থিত হয় সেই মাঠের মুফতি ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি হজ্জের মাঠের মুফতি এবং হজ্জের মাঠের খতিব হজের মাঠে খোঁজ দেন কে কোন মাপের আলেম তা আপনারা জানতে পারেন উনি মদিনায় উপস্থিত আর একটু আগের ঘটনা হলো মা আয়েশা জীবিত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবিত এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা তো জীবিত আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবিত এমন তো অবস্থায় তিনি বলছেন যে আমরা সিরিয়ার দেখা মদিনায় গ্রহণ করব না ইমাম ইবনে আব্দুল বার আমার দৃষ্টিকোণ থেকে তিনি সর্বপ্রথম মানুষ যিনি হাদিসের সরাহ কিভাবে করতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে করতে হবে সাহাবেদের জীবনে কিভাবে লিখতে হবে তিনিই প্রথম শিখিয়েছেন নৌবি ইমাম নৌবি এবং হাজার আসকালেন সিউতিরা তার পরের লোক তার কাছেই শিখেছেন আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সামান্য দৃষ্টিভঙ্গি অনুযায়ী আর কি খুব বেশি লেখাপড়া আমি জানি না তিনি এই হাদিস মুয়াত্তা ইমাম মালিকের ব্যাখ্যা করতে যে এই হাদিসটা উল্লেখ করে তারপরে তিনি বলছেন যে আনা আযহাবু এলা রায় এ আব্বাস আমি ইবনে আব্বাসের কথার দিকে যাচ্ছি কেননা ইন্নাহু কাউলু সাহেবে কবির এই বক্তব্যটা একটা বিশাল মানুষের ওয়ালা মুখালিফ লাহু মিনাস সাহাবা সাহাবীদের মধ্যে কেউ ইবনে আব্বাসের এই বক্তব্যের বিরোধিতা করেন নাই আর আপনারা বিরোধিতা করে এই যুগে এসে সোজা তার কথা ওয়ালা মুখালিফ লাহু মিনাস সাহাবা তার ভাষা আমি বলছি সাহাবীদের মধ্যে মদিনায় সকল সিনিয়র সাহাবীরা যেখানে উপস্থিত চাঁদ দেখার হাদিসের রাবি সবাই উপস্থিত তারা সবাই মিলে ইবনে আব্বাসের বক্তব্যের সামনে নীরব থেকেছেন কেউ কোনো কথাই বলেননি তাকে মেনে নিয়েছেন আর আমি আপনাকে ইবনে আব্বাস এই দিকে কথা তোলার এত পণ্ডিতি কেন এত পেঁচাপেচি কেন সহজ পথে আসেন সোনা পথে আসেন তারপরে বলছেন যে অনেকেই এই হাদিসের নিয়ে অনেক জটিলতা সৃষ্টি করেছেন এটা সাক্ষী কিনা এটা খবর কিনা মহাবিয়ার সাথে কোনো তার জটিলতা ছিল কিনা এই সকল নানান ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাতে চান উনি বলছেন সোজাভাবে এই সকল পেঁচাপেচির কোনো অবকাশ নাই হাদিসের ভাষা একবার জাহের পরিষ্কার সাফ সাফ এখান থেকে প্রত্যাবর্তনের অন্য রায় নেওয়ার কোনো সুযোগ কারো সামনেই নাই এত সাফ পরিষ্কার সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার অনেক কথা বলেছেন আজকে আমার সময় শেষ আমি শেষ করে দিচ্ছি খুববার তারপরে ওনারা যা বলেছেন সেটা শুধু হেডলাইনটা দিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি ওনারা বলছেন নবী এই বলেছেন নবী কি কি বলেছেন আমার কাছে রয়েছে এমনি হাজার আসকালানি কি বলেছেন তা রয়েছে তামহিদের দা প্রাসঙ্গিকভাবে এমনি আব্দুল বাররা আমি উপস্থিত করলাম তোহফাতুল আহওয়াজি আমাদের ভারতের বড় মহাদ্দেশ যিনি ইমাম তিরমিজির সরা করেছেন যেটা সৌদি আরবে পর্যন্ত পাঠ্য আইনুল মাহবুদ আবু দাউদের ব্যাখ্যা ভারতীয় আলেমদের করা আহলে হাদিস আলেমদের করা যেটা সৌদি আরবের রেফারেন্স মিশর পর্যন্ত রেফারেন্স তারা একটি ভালো কোনো ব্যাখ্যা করতে পারেন নাই আমার জানা মতে সম্মানিত ভাই এদের নামে যে সকল কথাবার্তাগুলো ছেড়া এক হবে এক রোখাভাবে সেগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব বারো শত বছরের রেফারেন্স তারা উল্লেখ করেছেন যে আমরা বারো শত বছরের রেফারেন্স দিয়ে যাচ্ছি কি কি রেফারেন্স আপনারা দিয়েছেন এ তো হাতের ওষুধ বেসা কবিরাজের মতো রে ভাই একাশি প্রকারের বাত নাকি আছে তার মধ্যে নাকি একাশি প্রকারের ঘাস গাছটা দেওয়া ওষুধ তার মধ্যে আবার তাবিজ কবজ তার পাশে আবার হাড্ডির পচা পোড়া মোবিল সব উল্লেখ করেছে ডাক্তার একজন অভিজ্ঞ ডাক্তারকে যদি জিজ্ঞাসা করি বাতের প্রকার কয়টা উনি কয়টা বলবেন আরে হোমিওপ্যাথিতে তো সকল রোগের কারণ মাত্র তিনটা সোরা সাইকোসিস সিভিলিস বিভিন্ন তার প্রকাশ পায় মাত্র আর পথের ডাক্তার যোগের সুটকি কুমিরের কাটা কি কিনা বৈশা থেকে বলে একাশি প্রকারের বাদ তার মধ্যে একাশি প্রকারের গাছ আজকে আমি আর সেগুলো বললাম না খালি ভূমিকাটা দিয়ে রাখলাম মার হাতুরা ডাক্তারের পথের মানুষকে ধোকা দিয়ে ওই ময়দার ট্যাবলেট আর ওই পোড়া মোবিল আর ওই পচা মোবিলের গুড়া আর স্যান্ড দেয়া বেচা ওইটা দিয়ে একাশি প্রকারের বাপ সারা যে আলোচনা আপনারা করেছেন এর মধ্যে ইনশাআল্লাহ তারা কি বলেছেন আর আপনারা কি উল্লেখ করেছেন কি পরিমাণ লুকিয়ে গেছেন সেটা ইনশাআল্লাহ পরবর্তী খোদ্বায় আমি সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينحى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر